হাদিস নম্বর তিন عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال نظر الله امرئا سمع منا حديثا فبلغه فرب مبلغ احفظ من سامع যত্ন সহকারে আল্লাহর রসুলের হাদিস প্রচারকের মর্যাদা আবদুল্লাহ বিন মসউদ রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শ্রবণ করবে এবং সেই হাদিসটি শ্রবণ করার পর অন্য কোনো ব্যক্তিকে পৌঁছিয়ে দিবে আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত প্রদানের সাথে সাথে বিশেষ সৌন্দর্য প্রদান করবেন কেননা যে ব্যক্তিকে সেই হাদিসটি পৌঁছে দেয়া হবে সেই ব্যক্তি হতে পারে উক্ত হাদিসটির অধিকতর সংরক্ষণকারী হবে সোনান ইবনমাজাহ হাদিস নম্বর দুশো বত্রিশ জামে তিরমিজি হাদিস নম্বর দু হাজার ছশো সাতান্ন তবে হাদিসের শব্দগুলি সোনান ইবনু মাজা থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহেহ বলেছেন এবং আল্লামা নাসির উদ্দিন আল আলবানি হাদিসটিকে সহেহ অর্থাৎ সঠিক বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু আব্দুর রহমান আবদুল্লাহ বিন মসউদ রদয়াল্লাহ তালা আনহ তিনি ওই সমস্ত সাহাবিদের মধ্যে একজন যারা ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি সাহাবিগণের মধ্যে মর্যাদা সম্পন্ন ও ফকিহ এবং কোরআন তেলাওতে সর্বোত্তম কারী ছিলেন তার বর্ণিত হাদিসের সংখ্যা আটশো আটচল্লিশটি আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাথে সমস্ত যুদ্ধে তিনি যোগদান করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মৃত্যু বরণের পর শাম দেশে ইয়ারমুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন অমর রদিয়াল্লাহ তালা আনহু তাকে ইসলাম ধর্মের শিক্ষা প্রদানের জন্য কুফা শহরে প্রেরণ করেছিলেন ওসমান বিন আফফান রদিয়াল্লাহ আনহু তাকে সেখানে আমির নিযুক্ত করেছিলেন ওসমান বিন আফফান তাকে আবার মদিনায় আসতে নির্দেশ প্রদান করেছিলেন তিনি মদিনায় সন বত্রিশ হিজড়িতে ষাট বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং মদিনার বিখ্যাত আল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় রদিয়াল্লাহ আন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির ভাবার্থ হল এই যে যে ব্যক্তি আল্লাহর রসুলের নির্ভরযোগ্য হাদিসের যত্ন সহকারে প্রচার করবে আল্লাহ তাকে দুনিয়া ও পরকালে উচ্চ মর্যাদা প্রদান করবেন এবং তাকে জান্নাতের সুখ বা ন্যামত প্রদানের সাথে সাথে বিশেষ সৌন্দর্যে সুশোভিত করবেন দুই যারা আল্লাহর রসুলের হাদিসের প্রতি আন্তরিকভাবে ও সততার সহিত নির্ভেজাল পন্থায় যত্নবান হতে পারবে তাদের জন্য এই হাদিসটির মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের এই দোয়া রয়েছে যে তারা জান্নাতের সুখ বা নিয়ামত লাভ করার সাথে সাথে বিশেষ সৌন্দর্য লাভ করবে তিন বৈধ ও চিত্তাকর্ষক বিভিন্ন প্রকারের মাধ্যম এবং পদ্ধতির দ্বারা আল্লাহর রসুলের নির্ভরযোগ্য হাদিসের যত্ন সহকারে প্রচার করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে